প্রতিশোধ যাকে অস্বীকার ও অবমাননা করা হয়েছিল সে নৌকাকে আমি একটি নিদর্শন বানিয়ে দিয়েছি এমত অবস্থায় উপদেশ গ্রহণকারী কেউ আছো কি দেখো কেমন ছিল আমার আজাব আর কেমন ছিল আমার সাবধান বাণী আমি এ কোরআনকে উপদেশ লাভের সহজ উৎস বানিয়ে দিয়েছি এমত অবস্থায় উপদেশ গ্রহণকারী কেউ আছো কি كذبت عاد فكيف كان عذابي ونذر إنا أرسلنا عليهم ريحا صرصرا في يوم نحس مستمر تنزع الناس كأنهم أعجاز نخل منقعر فكيف كان عذابي ونذر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر আদ জাতি অস্বীকার করেছিল দেখো কেমন ছিল আমার আজাব এবং কেমন ছিল আমার সাবধান বাণী আমি এক বিরামহীন অশুভ দিনে তাদের উপর প্রচণ্ড ঝোড়ো বাতাস পাঠালাম যা তাদেরকে উপরে উঠিয়ে এমনভাবে ছুঁড়ে ফেলছিল যেন তারা সমলে উৎপাটিত খেজুর বৃক্ষের কাণ্ড দেখো কেমন ছিল আমার আজাব এবং কেমন ছিল আমার সাবধান বাণী আমরা এই কোরআনকে উপদেশ গ্রহণের সহজ উৎস বানিয়ে দিয়েছি অতপর উপদেশ গ্রহণকারী কেউ আছো কি كذبت ثمود بالنذر فقالوا أبشرا منا أَرَدْنَا وَاحِدًا نَتَّبِعُهُ إِنَّا إِذًا لَّفِي ضَلَالٍ وَسُعُرٍ أَأُلْقِيَ الذِّكْرُ عَلَيْهِ مِن بَيْنِنَا بَلْ هُوَ كَذَّابٌ أَشِرٌ من بيننا بل هو كذاب أشر سيعلمون غدا من الكذاب الأشر إنا مرسل الناقة فتنة لهم فارتقبهم واصطبر সামুদ সাবধান বাণীসমূহ অস্বীকার করল এবং বলতে লাগল এখন কি আমরা আমাদেরই মধ্যকার এক ব্যক্তিকে এককভাবে মেনে চলব আমরা যদি তার আনুগত্য গ্রহণ করি তাহলে তার অর্থ হবে আমরা বিপথগামী হয়েছি এবং আমাদের বিবেক বুদ্ধির মাথা খেয়েছি আমাদের মধ্যে কি একা এই ব্যক্তি ছিল যার উপর আল্লাহর জিকির নাজিল করা হয়েছে না বরং এ চরম মিথ্যাবাদী ও দাম্ভিক আমি আমার নবীকে বললাম কে চরম মিথ্যাবাদী ও দাম্ভিক তা এরা কালকেই জানতে পারবে আমি উটনিকে তাদের জন্য ফিতনা বানিয়ে পাঠাচ্ছি এখন একটু ধৈর্য ধরে দেখো এদের পরিণতি কি হয় ونبئهم أن الماء قسمة بينهم كل شرب محتضر كل شرب محتضر فنادوا صاحبهم فتعاطى فعقر فكيف كان عذابي ونذر إنا أرسلنا عليهم صيحة واحدة فكانوا كهشيم المحتضر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر তাদের জানিয়ে দাও এখন তাদের ও উটনির মধ্যে পানি ভাগ হবে এবং প্রত্যেকেই তার পালার দিনে পানির জন্য আসবে শেষ পর্যন্ত তারা নিজেদের লোকটিকে ডাকল সে এ কাজের দায়িত্ব গ্রহণ করল এবং উটনিকে হত্যা করল দেখো কেমন ছিল আমার আজাব আর কেমন ছিল আমার সাবধান বাণীসমূহ আমি তাদের উপর একটিমাত্র বিকট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 সবাইকে এভাবে প্রতিদান দিয়ে থাকি লুত তার কমের লোকদেরকে আমার শাস্তি সম্পর্কে সাবধান করেছিল কিন্তু তারা সবগুলো সাবধান বাণী সম্পর্কে সন্দেহ পোষণ করল এবং কথাচ্ছলেই উড়িয়ে দিল অতপর তারা তাকে তার মেহমানদের হেফাজত করা থেকে বিরত রাখার চেষ্টা করল শেষ পর্যন্ত আমি তাদের চোখ অন্ধ করে দিলাম এখন তোমরা আমার আজাব ও সাবধান বাণীর স্বাদ আস্বাদন করো খুব ভোরেই একটি অপ্রতিরোধ আজাব তাদের উপর আপতিত হল এখন আমার আজাব ও সাবধান বাণীসমূহের স্বাদ আস্বাদন করো আমি এ কোরআনকে উপদেশ গ্রহণের সহজ উৎস বানিয়ে দিয়েছি উপদেশ গ্রহণকারী কেউ আছে কি ولقد جاء آل فرعون النذر كذبوا بآياتنا كلها فأخذناهم أخذ عزيز مقتدر أكفاركم خير من أولئكم أم لكم براءة في الزبر أم يقولون نحن جميع منتصر سيهزم الجمع ويولون الدبر ফেরাউনের অনুসারীদের কাছেও সাবধান বাণী সমূহ এসেছিল কিন্তু তারা আমার সবগুলো নিদর্শনকে অস্বীকার করল অবশেষে আমি তাদেরকে পাকড়াও করলাম যেভাবে কোনো মহাপরক্রমশালী পাকড়াও করে তোমাদের কাফেররা কি ওইসব লোকদের চেয়ে কোনো অংশে ভালো নাকি আসমানি কিতাব সমূহে তোমাদের জন্য কোনো ক্ষমা লিখিত আছে নাকি এসব লোক বলে আমরা একটা সঙ্গবদ্ধ শক্তি নিজেরাই নিজেদের রক্ষার ব্যবস্থা করব بل الساعة موعدهم والساعة أدهى وأمر إن المجرمين في ضلال وسعر يوم يسحبون في النار على وجوههم ذوقوا مس سقر في النار على وجوههم ذوقوا مس سقر إنا كل شيء خلقناه بقدر وما أمرنا إلا واحدة كلمح بالبصر ولقد أهلكنا أشياعكم فهل من مدكر وكل شيء فعلوه في الزبر وكل صغير وكبير وكل صغير وكبير مستطر إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك مقتدر অচিরেই এ সঙ্গবদ্ধ শক্তি পরাজিত হবে এবং এদের সবাইকে পৃষ্ঠ প্রদর্শন করে পালাতে দেখা যাবে এদের সাথে বোঝাপড়া করার জন্য প্রকৃত প্রতিশ্রুত সময় হচ্ছে কেয়ামত কিয়ামত অত্যন্ত কঠিন ও অতীব তিক্ত সময় প্রকৃতপক্ষে এ পাপীরা ভ্রান্তিতে নিমজ্জিত আছে এদের বিবেক বুদ্ধি লোপ পেয়েছে যেদিন এদেরকে উবুড় করে আগুনের মধ্যে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে সেদিন এদের বলা হবে এখন জাহান্নামের স্পর্শের স্বাদ আস্বাদন করো আমি প্রত্যেকটি জিনিসকে একটি পরিমাপ অনুযায়ী সৃষ্টি করেছি আমার নির্দেশ একটিমাত্র নির্দেশ হয়ে থাকে এবং তা চোখের পলকে কার্যকর হয় তোমাদের মতো অনেককেই আমি ধ্বংস করেছি আছে কি কোনো উপদেশ গ্রহণকারী তারা যা করেছে সবই রেজিস্টারে লিপিবদ্ধ আছে এবং প্রতিটি ছোট ও বড় বিষয় লিখিতভাবে বিদ্যমান আছে আল্লাহর নাফারমানি থেকে আত্মরক্ষাকারীরা নিশ্চিতরূপে বাগান ও ঝর্ণাসমূহের মধ্যে অবস্থান করবে সত্যিকার মর্যাদার স্থানে মহাশক্তিধর সম্রাটের সান্নিধ্যে